আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ আমরা রমাদানের শেষ দশকে উপনীত হয়েছি অবস্থান করছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্র من العشر الاواخر من رمضان হাদিস সহিহ বুখারীতে তোমরা তালাশ করো লাইলাতুল কদর রমাদানের শেষ দশকের বেজোড়া রাতগুলোতে বিভিন্ন বিবরণ বিভিন্ন ভাবে রয়েছে ফয়সালা এই হাদিসের মধ্যে একই হবে না তেইশ হবে না পঁচিশ হবে কবে দেখতে পেলেন সাহাবিগণ আল্লাহ নবী তার শুধু ঐক্যমত পোষণ করলেন এগুলা বিভিন্ন ঘটনায় ঘটেছে সেগুলা সত্য কিন্তু সর্বশেষ ফয়সালা এবং সিদ্ধান্ত হল এটা এই হাদিসের ভিতরেই লাইলাতুল কাদার হবে রামাদানের শেষ দশকে বেজোড় রাত্রিগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ সিয়াম যদি তিরিশা হয় রমাদান উনত্রিশ এখানে আল্লাহ মোসাইমিন একটা সূক্ষ্ম কথা বলেছেন যে দিনটাই নির্ধারণ করে তোমরা খুঁজলে পাবে বিষয়টা তা নয় তোমরা খুঁজতে থাকো ওই দিনে তোমরা পেয়ে যাবে আজকে সাতাশ আজকে পেয়ে যাব রে চল সবাই মিলে বিষয়টা এরকম নয় আপনি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ খুঁজতে থাকেন আল্লাহ যদি তরফিকে রাখেন তাহলে আপনি পেয়ে যাবেন বিসমিল্লাহ রহমান রাহিম إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر বিস্তারিত অনুবাদ তাফসির দিকে আমি যাচ্ছি না তাফসির বলতে আমি মুফাসসির নই মুফাসসিরগণ যা লিখেছেন তার থেকে সামান্য কিছু যা স্টাডি করার সুযোগ হয় এবং যতটুকু মনে থাকে ওইটুকু লাইলাতুল খায়রুম মিন আলফ ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আমরা অবতীর্ণ করেছি ওইটাকে ওইটা কোনটা এটা কিন্তু এই সূরায় উল্লেখ নাই ওইটা বলতে কোরআনে কারীমকে ইন্না আনজালনাল কোরআন শব্দ এখানে নাই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমরা ওইটাকে অবতীর্ণ করেছি অবতীর্ণ করেছি মানেই হল কোরআনে করিম এটা বোঝার জন্য কোরআন শব্দ এখানে উল্লেখ করার প্রয়োজনই নেই লাইলাতুল কাদারে অবতীর্ণ করেছি লাইলাতুল কাদর লাইলাতুল কদর কোনটি তুমি কিভাবে জানতে পেরেছ কে তোমাকে জানিয়েছে এ প্রসঙ্গে হে নবী তুমি কি জানো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর লাইলাতুল কদর হল এক হাজার মাসের চেয়ে উত্তম কতগুলো ভূমিকা দিয়ে গেলেন আল্লাহ পাক ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুমা আদরাকা মা লাইলাতুল কদর আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে তোমাকে কে জানালো তুমি প্রসঙ্গে কি জানো লাইলাতুল কদর কি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر দুইটা ভূমিকা দিয়ে তারপর আল্লাহ পাক তৃতীয়বারে বলে দিলেন এক হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ নবী বলেছেন যে রমাদানের মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে যেটা লাইলাতুল কাদার মান হরেমা যে ব্যক্তির হাত থেকে বঞ্চিত হল সে সকল কিছু থেকে সকল ভালাই এবং কল্যাণ থেকে বঞ্চিত হলো রমাদান মাস এসেছিল আপনার গুনাহ মাফ করার জন্য আল্লাহ নই বলেছেন ওই দুই ব্যক্তির চেয়ে হতভাগা বদবাখত আর নেই যে ব্যক্তি রামাদান পেল অথচ তার গুনা মাফ করাতে পারল না আর যে ব্যক্তি বুড়া বাবা মা ঘরে পেল অথচ গুণা মাফ করাতে পারল না দুইটা এক বিরাট অ্যাসেট আপনার জন্য একটা হলো রমাদানের সিয়াম আরেকটা হল বিরুদ্ধ বাবা মা ঘরে আছে অনেকেই বালা মনে করে মুসিবত মনে করে বুড়া মরে না কেন শুধু কাশে বাথরুমে যায় ওষুধ কিনে দিতে হয় আও করে এর পাশে লোক লাগে হাসপাতালে টেনে নিতে হয় তুমি ভুল বুঝেছ তুমি প্রতারণের মধ্যে আছো এত বিরাট অ্যাসেট তোমার ঘরে রয়েছে বিরাট সম্পদ তোমার ঘরে রয়েছে যে দুজন সার্বক্ষণিক তোমার জন্য নিজের থেকে অন্তর থেকে দোয়া করছে আমাদের কাছে হুজুরদের কাছে দোয়া চাইতে হুজুর একটু দোয়া করেন আমরা আল্লাহ আপনার ভালো প্রবন্ধ করুন কতটা মনের থেকে বলি কথার কথা আপনিও দোয়া আসা না আমরাও বলি কিন্তু বাবা মা যেটা বলে সেটা তো আপনার কোনো কিছু দেওয়ার পরিপ্রেক্ষিতে বলে না সে তারা নিজের থেকেই দোয়া করতে থাকে আপনার জন্য যতক্ষণ বেঁচে আছেন বাবা মা ততক্ষণ আপনার দোয়ার মেশিন সচল আছে অটো মেশিন বলতে হয় না আর দোয়া এমন একটা জিনিস বাবা মা এনে আওয়াজ হয়ে গেছে আমি আর বাড়াতে চাচ্ছি না যার ঘরে বুড়া বাবা মা আছে অথচ সে গুনাম মাফ পারল না তার চেতে হতভাগা নেই সময়টা উপস্থিতি রামাদানের শেষ দশকও অনেক ব্যস্ততা তিন ঘন্টার পরীক্ষার টাইমের জন্য শেষ ঘন্টা আগে ভালো করে লিখতে লিখতে দুই ঘন্টায় দেখা গেল যে মাত্র তিন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আর দুইটা প্রশ্ন রয়ে গেছে এখন এক ঘন্টার মধ্যে আপনার দুই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে রিভাইজ করে ভুল ত্রুটি সংশোধন করে তারপরে আপনার শেষ করতে হবে শেষ দশকে এতটাই ব্যস্ততা আমি কয়েকটা দ্রুত গতিতে নোট দিয়ে আপনাদের সামনে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ রাজিজ নবী সাল্লাহ আলি সাল্লাম এই দশ দিনে যা করতেন সেইটুকু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি যখনই একুশ এসে যেত নবী সাল্লাহ আলি সাল্লাম সাদ্দ আল মেজার ও আহিয়াল ও আয়কাজা আহলা কোমর বেঁধে নিতেন ওর বেঁধে নাও বুঝেন তো শক্ত কাজ যখন সামনে আসে পরিশ্রমের কাজ যখন আসে দীর্ঘ সময় কাজ করতে হবে এই প্রস্তুতি যখন গ্রামে গঞ্জে বা এই কুলিরা বা যারা ইট টানে যারা পরিশ্রম করে তারা কেন মাজার মধ্যে শক্ত করে গামছাটা বেঁধে নেয় আরব দেশেও এই পরিভাষা রয়েছে সাদ্দাল এজার যেন কোমরে আল্লাহ গামছা বেঁধে নিলেন আসলে তো গামছা বাঁধেন নাই তার মানে হলো ভাবে প্রস্তুতি নিতেন ওয়াহিয়াল্লেল রাত জাগতেন এবং নবী সাল্লাহ আলি সাল্লাম পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন ও ঘুমাবে আরেকজন টিভি দেখবে আরেকজন গপ্প করবে আরেকজন মোবাইলের বালা মুসিবত প্রত্যেক ঘরে ঘরে এই মাদক দ্রব্যের চেতেও যেন কঠিন মাদক এই মোবাইল ছো ছো করে পোলাপান ওই নিয়ে বসে আছে বা আসে ওই নিয়ে বসে আছে না নবী সাল্লাহ আলিয়াল্লাম আয় কাজা আহলা গোটা পরিবারের সকল সদস্যদেরকে তিনি জাগিয়ে দিতেন যে রমাদানের শেষ দশক ঘুমের জন্য নয় এখন তোমরা এখান থেকে ফায়দা নাও উপকার নাও লাভ করো উপার্জন করে নাও বৎসরের জন্য সম্মানিত উপস্থিতি এই দশ দিন যাবে ভাবে আপনাদের এই দশ দিনের আরো বিষয় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকান আজওয়াদান নাস বিল খের তিনি সবচেয়ে বেশি বেশি দান করতেন মানুষের মধ্যে সকল গুণেই তিনি সবার চেয়ে শ্রেষ্ঠ গুণে গুণান্বিত কিন্তু দানের গুণটা একটু আরেকটু বৈশিষ্ট্যমণ্ডিত كان أجود الناس بالخير نبي صلى الله عليه الصلاة والسلام দানের ক্ষেত্রে মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন যে আমার কাছে যদি উহুদ পাহাড় সমতুল্য একটা লম্বা বিশাল পাহাড় যেমন লম্বা তেমন উঁচু মাইল লম্বা এত পরিমাণ স্বর্ণ যদি থাকে আমি তিন দিনের বেশি নিজের কাছে রাখবো না শুধুমাত্র ঋণ যদি থাকে ঋণ শোধ করতে যা সামান্য লাগে ওইটুকু ছাড়া আল্লাহ নবী এরকম দান করতেন মায়েশা রবি আল্লাহ কাছে মহাবিয়া রবি আল্লাহ খালিফাতুল মুসলিমিন আশি হাজার দেড়হাম পাঠিয়ে দিলেন মহাবিয়া রাজি আল্লাহ অনেকে অনেক কথা বলেন উচিত নয় এগুলা অবান্তর কথাবার্তা অধিক সমালোচনা আল্লাহ নবীর সাহাবি মুখ সংযত আপনি কে আর উনি কে সময়ের উপস্থিতি প্রত্যেক আলেমকে প্রত্যেক সাহাবিকে মোয়াবিয়া রদিয়াল্লাহ তালানহ রাষ্ট্রীয় কোষাগার থেকে বিরাট বিরাট সহযোগিতা পাঠিয়ে দিতেন আল্লাহ নবীর স্ত্রীদেরকে পাঠিয়ে দিতেন হাজার হাজার দিনার পাঠিয়ে দিতেন রাষ্ট্রীয় সহযোগিতা মায়েশা ইশা রদিয়াল্লাহ তালানহাকে খালিফাতুল মুসলিমিন আশি হাজার দিরহাম পাঠিয়ে দিয়েছেন উম্মে বলেন যে আমাকে বললেন যে তোমরা তাড়াতাড়ি সারাদিনের মধ্যে বিলিয়ে শেষ করে আসবে সারা দিনে বন্টন করে শেষ করে এসেছে সন্ধ্যার সময় উম্মে বলেন যে আমি মা আয়েশাকে বললাম যে আমিও রোজা রেখেছি আপনিও রোজা রেখেছেন সিয়াম পালন করছি এত দান আসলো দান মানে খয়রাত না আয়সারদুল্লাহ তালান নিজের জন্য খরচা করবেন এই জন্য দিয়ে দিয়েছেন হাদিয়া উপটুকুন দিয়েছেন যে একদিন হামদে একটু গোস্ত কিনলে হতো না বা আয়সা যেন কিছু খেয়ালই করলেন না তুমি আগে বলতে একটা দিন রেখে দিতাম ইফতার করতে পারতাম গোস্ত দিয়ে তুমিও খাইতাম আমিও খাইতাম কিন্তু আমি তো খেয়ালই করিনি কি মনে করেন আপনারা আশি হাজার দের হাম বন্টন করা শেষ ইফতারের সময় উল্লেখ করা হচ্ছে এক দেড়হাম দিয়ে গোস্ত আনলে হতো না রাখছো কিছু যে না সব দিয়ে দিয়েছে আগে বললো না কেন একটা দেড়হাম দিয়ে গোস্ত আনতাম তার মানে গোস্ত তারা যে কতদিন পরে খেতেন তার কোনো ঠিকই নেই কিছু হিসাবেই ধরেন না পৃথিবীতে তারা এই ছিল তাদের জীবন এই নিয়ে কত কথা মানুষে বলে কত সমালোচনা করে না জেনে না বুঝে মানুষের ব্যাপারে মানুষে অনেক খারাপ কথাবার্তা বলে থাকে সম্মানিত উপস্থিতি যখন জিব্রাইল আলাইসালাম রমদানে আসতেন তখন আল্লাহ নবীর দানের পরিমাণ বেড়ে যেত আরো বেশি বেশি প্রত্যেক রমবানে জিব্রাইল নেমে আসতেন আল্লাহ নবীর সাথে কোরআন তালাওয়াত হত আল্লাহ নবী আবার জিব্রাইল আলাহ সালাতামের কাছে এই কোরআন পেশ করতেন যে পরিমাণ নাজিল হয়েছে কাজে এই মাস কোরআন তেলাওয়াতের মাস আল্লাহ নবী স্বয়ং কোরআন তেলাওয়াত করতে থাকতেন এবং জিব্রাইল আলাহ সালাতামের সাথে তিনি কোরআন তেলাওয়াত করতেন আর জিব্রাইল আলাহ সালাতামের উপস্থিতিতে নবী সাল্লাম আরো বেশি বেশি দান করতেন কার রেহেল মুরসালা ও বাহমান ঝড়ের মতো তিনি দান করতে থাকতেন আবু জর নবী বলেন শোনো পৃথিবীতে যাদের মাল বেশি কেয়ামতের দিন তারা পড়ে যাবে অনেক কঠিন সমস্যায় আল মুকিল্লুন আল মুকসিরুন আল মুকিল্লুনা ইয়াউমাল বিভিন্ন ভাবে রওয়ায়েত এসেছে তারা নেই বললেন তাহলে উপায় কি আল্লাহ নবী বললেন হা কাদা ও হা কাদা ও হা কাদা ও হা কাদা অর্থাৎ যে সম্মুখ দিয়ে দান করে পিছন দিকে দান করে আনি আমিন ওয়ানের শিমাল সামনে পিছনে ডানে বামে অবারিত ধারায় যারা দান করতে থাকে মাল যাদের বেশি আছে তারা এই কাজ করলেই শুধু বাঁচতে পারবে তাছাড়া নয় খেয়াল রাখতে হবে আপনাদের কতগুলা দিক আছে এখানে দুটো দিক একটা হলো একদল দিবে আরেকটা হলো আরেক দলের নিবে অনেকেই প্রশ্ন করেছেন কাজে এটা আমি সামান্য কিছু সময় আপনাদের সামনে বলব যাদের দেওয়ার অবকাশ আছে তারা ছাপিয়ে রাখবেন না লুকিয়ে রাখবেন না তার পণ্য করবেন না কেননা কঠিন কঠিন বিধান রয়েছে আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত জটিল জটিল ঘোষণা রয়েছে এখানে সতর্ক থাকতে হবে যাকে আল্লাহ পাক মাল দিয়েছেন অথচ সে খরচা করে না যাকে আল্লাহ স্বর্ণ দিয়েছেন রৌপ্য দিয়েছেন কোরআন এবং হাদিসের অধিকাংশই বিবরণের পদ্ধতি হল আল্লাহ পাক দিয়েছেন তুমি নিজের থেকে উপার্জন করেছেন এটা নয় আল্লাহ দিয়েছেন মিম্মালিল্লাহ মির রিজকিল্লাহ মা রাজাকাকুমুল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ দমাল আল্লাহ যে দিয়েছেন এভাবে কিন্তু ভাষা আল্লাহ দিয়েছেন বলে তুমি পেয়েছো তোমার মাল যতই হোক না কেন আল্লাহ তৌফিক না দিলে তুমি পেতে না সুতরাং তুমি ধরে রাখার চেষ্টা করবে না আবার খুব সামান্য কিছু দিতে বলা হয়েছে একটা জিনিস বিদেশ থেকে আমদানি করবেন জিনিসের দাম যা তার চেয়ে ট্যাক্স বেশি ধরা আছে ইসলামে এই কাজ করে না ইসলাম ধরেছে খুবই স্বল্প একটা আড়াই পার্সেন্ট ওইটাই যদি নিয়মিত আদায় করা হয় কোন দেশ দরিদ্র থাকবে না কোন মানুষ অনাহারে থাকবে না ওই ব্যয়নি ট্যাক্স অতিরিক্ত চাপ নাগরিকের উপরে ইসলাম কোনদিনও দেয়নি ইসলাম দিনই তো হলো সাম্যের দিন ইসলাম দিনই হলো সালাহাতের দিন ইসলাম দিনই হলো সহনীয় দিন সকল মানুষের নেচারালি যেটা অ্যাকসেপ্ট করতে পারে সেই দিন কিন্তু মানুষ বোঝে না দুই দিক থেকে বিপদে ফেলে রেখেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতে ইসলামী বিধিবিধান নেই কাজেই দুই প্রকারের সমস্যা হয় একজন মানুষের একদিকে আল্লাহর ফরজ জাকাত এটা দিতে হয় আর একদিকে সরকারি ট্যাক্স দিতে হয় একজন মানুষ হক হাওয়ালি ভাবে যা সাধারণ রুজি করে তার জন্য এই দুইটা একত্রে দেওয়া কতটুকু সম্ভব আমি তো আমি বুঝে উঠতে পারি না জাকাত দিবেন আবার অন্য সরকারি নির্ধারিত ট্যাক্স দিবেন একজন ভালো মুসলমানের জন্য দুটাই দিতে হয় জাকাত না দিলে কেয়ামতের দিন আটকা পড়বেন ট্যাক্স না দিলে সরকার আপনার গলায় দড়ি দেবে মাজায় দড়ি দিয়ে ধরে নিয়ে যাবে সব আপনার অকশনে উঠিয়ে দেবে তা আপনি কি করবেন এজন্যই আমরা বলে থাকি দৃঢ়তার সাথে যে কোন মুসলিম জনপদে যদি ইসলামিক আইন বাস্তবায়িত না থাকে পুরা মুসলিম নাগরিকের উপর শুধু অত্যাচারী হতে থাকে সম্মানের বাস্তবতা আপনাদের উপলব্ধি করতে হবে সামনে বাজেট আসতেছে বাজেট তো খালি ধনীদের বাজেট তার পদোন্নতি দিবেন রাষ্ট্রের কি কি গাড়ি আমদানি করবেন এমপি নেতৃবৃন্দের কি কি সুযোগ সুবিধা হবে বিচার বিভাগের কার পদোন্নতি হবে প্রশাসনের কার পদোন্নতি হবে আর্মির কার পদোন্নতি হবে মাত্র একত্রিশ লক্ষ মানুষ সরকারি চাকরি করে তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি পাবে সুদ আর সুদ সুদের উপর ভিত্তি করে ঘুষ আর ঘুষ গোটা জাতি নষ্ট করার বাজেট গোটা জাতির উপর অত্যাচারের বাজেট যেটা সেটাই মুসলিম রাষ্ট্রগুলো পাশ করে থাকে অবহেলা ক্রমে তারপরে চাটুকাররা চাটু করতে থাকে সম্মানিত উপস্থিতি এটা বাস্তবতা কেউ যদি বুঝাতে চান তাহলে বুঝাতে আসেন আমি জানি কেউ আসবেন না কেন আপনারাও বুঝেন আপনারা কি করেন আমরাও কম বেশি বুঝি যে এটা কোন বিষয়ের উপর ভিত্তি করে কি হচ্ছে না হচ্ছে শুধু পাতা বাড়ানো আর অত্যাচার বাড়ানো আর মানুষের উপরে জুলুম বাড়ানো আল্লাহর কাছে বারবার শুধু মুসলমানরা করে আল্লাহ জুল যেন আমাদের দেশে দ্বিতীয়বার না আসে জুন মাস মানেই হলো পাবলিকের অত্যাচার বাড়ানো ট্যাক্স বাড়ানো জিনিসের দাম বাড়ানো মানুষকে নাবিশ্বাস তুলে দেওয়া ছাড়া এই জুন মাস আর কোন ভালো বার্তা নিয়ে আসে না রমাদান আসে কল্যাণের বার্তা নিয়ে খায়ের বার্তা নিয়ে বরকতের বার্তা দিয়ে যাদের উপর দেখেন হারাম খরির কি পরিস্থিতি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষকে অমানুষ করে ফেলেছে বর্বর করে ফেলেছে অত্যাচারী করে ফেলেছে মানুষকে মানুষ থেকে মানবতাকে তুলে নিয়েছে কিভাবে উঠবেন কেয়ামতের দিন আপনাকে দান করতে বলা হয়েছে আপনি শুধু পুজোই জমা করছেন আর সুদ খাচ্ছেন আজকে পোশাক পরিচ্ছদ অনেক সুন্দর ধূপদ্রুস্ত কাপড় বিশাল গাড়ি আপনাদের প্রতাপের চোটে আপনাদের ছড়ি ঘোরার চোটে মানুষ অস্থির মরার পরে কেয়ামতের দিন কিভাবে উঠবেন الذي يتخبطه الشيطان الذي يتخبطه الشيطان من المس পথের পাগল যে কখনো মল খায় মূত্র খায় কখনো উলঙ্গ থাকে কখনো কাপড় চোপড় এরকম করে যা যা মুখে আসে তা বলতে থাকে এই যে ধূপ দ্রুস্ত ঘুষ করে সুৎখররা শুনে রাখুন لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس শয়তানের থাপ্পুরের কারণে যাদের মাথা পাগল হয়ে গেছে পথে বকওয়াস করে সালা গায়ে দিয়ে আপনাদের মনে ধোপদ্রুস্ত সুৎখোরদের এছাড়া আর কোন পরিস্থিতি নেই এটা কোরআনের কথা আপনি সেদিন বড় বেতালে পড়ে যাবেন খুবই নিকৃষ্ট একজন মানুষে পরিণত হবেন খুবই কুদৃশ্যের একটা অবতরণ হবে আপনাদের মতো এই মহা মহা ঘুষখর এবং ঘুষ ভিত্তিক সুৎখর এবং সুদ ভিত্তিক কার্যক্রম যারা করেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা চেঞ্জ না হলে সুদের হাত থেকে বেরিয়ে আসার কোন পথ নাই ছোটখাটো মানুষ যারা আমরা কোন রকম কোন রকম তাও কয় জায়গার থেকে বাঁচা সম্ভব পথ সময়ের উপস্থিতি আপনাকে দিতে বলা হয়েছে জাকাত জাকাত দিবেন আপনি কেয়ামতের দিনের কথা সুরা আলেমরানে এসেছে যে যাদেরকে আল্লাহ পাক মাল দিয়েছেন যদি তারা বখিলি করে কেয়ামতের দিন তার গলার মধ্যেই মাল পেঁচিয়ে যাবে আল্লাহ দুই তিন জায়গায় বলেছেন শোনো তোমরা জাকাত না দিয়ে যদি মনে করো দান না করে যদি মনে করো যে পৃথিবীতে খুব আটকে রেখেছেন না আল্লাহ পাক এক জায়গায় বলেছেন ওয়ালিল্লাহি মিরাসুস ওয়াল আরজ আসমান এবং জমিনের মালিকানা আল্লাহর আল্লাহ পাক সূরা তাওবায় ঘোষণা দিয়ে দিয়েছেন আরেক সুরে আল্লাহবাক বলছেন যে আন্তমুল ফোকারা আমি আল্লাহ ধরে তোমরা হলে গরিব ফকির কতটুকু পেয়েছ তিনি তোমরা নিয়ন্ত্রণ করো আল্লাহবাক বলেন আন্তমুল ফোকারা তোমরা যতই ধনী হও না কেন দাবি করো না কেন তোমরা হলো ফকির আল্লাহ হলেন ধনী যার জন্য জাকাত ফরজ হয়েছে তিনি যদি জাকাত না দেন হাদিসে বিভিন্ন ব্যাখ্যা এসেছে কোরআনের আয়াত এসেছে কোরআনের আয়াত হলো যার কাছে স্বর্ণ আছে রৌপ্য আছে মুদ্রা আছে বা টাকা আছে কোরআনেও এসেছে জাহান্নাম এগুলো সবই জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে আর এই গরম উত্তপ্ত স্বর্ণ রৌপ্য ইত্যাদি মুদ্রা দিয়ে কপালের মধ্যে পিঠের মধ্যে এবং সাইড দিয়ে স্যাক দেওয়া হবে আর বলা হবে আনফুসিকুম এটাই তোমরা যা সঞ্চয় করে এসেছিলে পৃথিবীর বুকে ব্যাংকে জমা করেছ মাটির নিচে জমা করেছ এদিক ওদিকে রেখে এসেছ মানুষ কত বড় বেউক মৃত্যুর আগে আরো সঞ্চয় হয়ে পড়ে দুই দিন বাঁচলে খাবো কি মৃত্যুর আগে আপনার উপায় হল যে আপনি কতটা খোলাসা হয়ে পৃথিবীর থেকে বিদায় নেবেন আরো পরে কি মেয়েদের হক মের আগে ছেলেদেরকে লিখে দেয় কার কার পাওনা আছে ওগুলা আরো সাইজ করে বেউকুব মুসলমান তুমি মৃত্যুর আগে তোমার উচিত ছিল খুটিয়ে খুঁটিয়ে সব সাফ করে দিয়ে যে মরে যাওয়া আর তুমি মৃত্যুর আগে চিন্তা করলে মেয়েরা আবার তাদের অরিস যদি দাবি করে আগেই আমি কামটা সাইরে দিয়ে যাই কামটা সাইরে দেয় তুমি ঢুকলে কোন জায়গায় তুমি তো কবরে ঢুকলে তোমার খেয়াল আছে পরিষ্কার হয়ে যেতে হয় পৃথিবীতে পরিচ্ছন্ন মানুষের হক গুলা খুঁটে খুঁটে দিয়ে যেতে হয় সম্মানিত মুসলিয়ানগণ আমি যা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সেটা হল এই মাল নিজেই বলবে এটাই তোমরা সঞ্চয় করে এসেছিল অন্যায় ভাবে পৃথিবীর বুকে তোমরা যা জমা করে এসেছ পৃথিবীতে তার স্বাদ এখন নাও ব্যাংকে জমা করেছেন বহু টাকা লক্ষ লক্ষ কোটি কোটি খাবেন আর খাবেন সুখে থাকবেন আল্লাহ বলেন উল্টাটা সুদ এবং ঘুষ ইত্যাদি হারাম পথে যা জমা করে এসেছ আজকে তোমার এটা স্যাক খাওয়ার কারণ হয়ে গেছে উল্টা কিন্তু দুইটা মাথা ঠিক রাখে চিন্তা ভাবনা করবেন সরকার থেকে নিয়ে সাধারণ পাবলিক পর্যন্ত আমি সবারই দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার আপনিও সুদ ভিত্তিক অর্থ অবস্থা সরে আসুন না হলে কিন্তু স্যাক অব আপনাকেও দেওয়া হবে প্রধান প্রথম আপনাদেরকে দেওয়া হবে কেন আপনারাই ব্যবস্থাপনাটাকে এবার চেঞ্জ করে রেখেছেন মানুষ ভালো পথে চলতে চায় অনেকে আর পাবলিক যারা শখে শখে করেন তারাও খেয়াল রাখবেন নাম্বার টু জীব জন্তুর জাকাত যেগুলা উটের জাকাত গরুর জাকাত ছাগলের জাকাত আজকাল কিন্তু আপনারা গরু ছাগল পালেন আপনাদের খামার আছে কিন্তু জাকাত দেন না ওগুলা ব্যবসার মধ্যে পড়ে যাবে পাঁচ উঠে একটা ছাগল দিতে হবে এটা মনে রাখবেন ছাগল একটা পরিমাণে পৌঁছে গেলে জাকাত দিতে হবে এগুলা মনে রাখবেন যদি আপনি জাকাত না দেন এখানে দুই প্রকারে আছে এক প্রকার হলো যে আপনার স্বর্ণ রূপা জীবজন্তু এগুলাও বিষাক্ত সাপে রূপান্তরিত হবে আপনি যেদিকেই যাইতে যাবেন ওই দিকে আপনার পিছ নেবে ডাইনে যাবেন ডাইনে দৌড়াবে আপনি বামে পালাতে থাকবেন আপনার পিছে পিছে দৌড়াবে সামনে যাবেন ওই সাপ আপনার পিছনে যাবে আর আর যে পিছনে যান ওই দিকেও দৌড়াবে সুজা আকরা পুরুষ বিষাক্ত সাপ হবে লাহু জামিবাতান তার দুইটা বড় বড় খুব একেবারে ভয়ঙ্কর চোখ হবে এই সাপ আপনাকে দংশন করতে থাকবে যেদিকে যাবেন দৌড়ে গিয়ে ধরবে গলায় পেঁচিয়ে ধরে তারপর সেদকাই লেহেজামা তাই আছে হাদিসে তারপর আপনার এই যে মুখের দুই সাইডে ওটা পেঁচিয়ে ধরে ঠোকরানো শুরু করে দেবে আর বলবে আনা মালুক আনা কানজুক আমি তোমার মাল সম্পদ আমি তোমার গুপ্তধন আমি তোমার গচ্ছিত মাল আল্লাহ করবেন রমাদান খেয়াল রাখবেন পাপ মোচনের মাস ভুলে যান ওই সকল অতিরিক্ত সঞ্চয় কিন্তু যে মালের জাকাত দেওয়া হয় সেই মাল কাঞ্জ নয় সেই মাল গুপ্ত ধন নয় সে মাল গচ্ছিত অবৈধ মাল নয় আপনাদের একটাই পথ আছে সেটা হলো এই মালের জাকাত বের করে দেওয়া হাদিস আরো এসেছে উট ছাগল গরুর উপরে জাকাত হয়েছে জাকাত দিচ্ছেন না কেয়ামতের দিনে এমন হবে যে সিং দিয়ে গুতাতে থাকবে আপনার উপর দিয়ে পারে পারে যাবে এবং যেতেই থাকবে আবার ঘুরে এসে আবার আপনাকে ওই পদদলিত করবে আর সিং দিয়ে গুতাতে থাকবে হামসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত এই কামে হবে আপনার উপর দিয়ে আদি সব সহি কাজেই পরিষ্কার হয়ে যান জাকাত যারা পাবেন নেবেন সে অধ্যায় আরো বড় একটা ক্রাইটেরিয়া শুধু বলে যায় যে জাকাত নেওয়ার উপযোগী না তিনি হাত পাতবেন না আল্লাহ নই বলেছেন কেউ যদি হাত পাতে আল্লাহ তাকে ফকিরিতে ফকিরের অভ্যাসে রূপান্তরিত করে দেন মা ফাতা আদন বাবাল মাস আল্লাহ ইল্লা ফাতা আল্লাহ বাবাল ফাকর কেউ যদি একবার হাত পাতা শুরু করে আল্লাহ তার মনটাকে মানুষের তার ফকির এই রূপান্তরিত করে দেয় ও হাত পাততেই থাকবে হাকিম হজামকে আল্লাহ নবী হাকিম হেজামকে আল্লাহ নবী বলেন শোনো এই মাল হলো খুবই লোহনীয় একটা বিষয় এখানে লোভ করতে যেও না কেননা ইয়াদুল আলিয়া খায়রুল মিনাল সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম চেষ্টা তোমার হাত যেন উপরে থাকে অর্থাৎ দেনে হও লেনে না হও আল্লাহ নবী বলেন দেখো হাত পেটটা যেও না হাত পাতা খুব ভালো জিনিস নয় হাদিস একটা হাদিস আল্লাহ নবী বলেছেন মানুষের কাছে হাত পাতা চেয়ে তুমি দরিদ্র হওয়া সত্ত্বেও মানুষের কাছে হাত পাতা চেতে তুমি যদি রশি নিয়ে যাও জঙ্গলে কাঠ কাটো কিংবা কাঠ জড়ো করে রশিদে বেঁধে বাজারে বিক্রি করে যদি কোন রকম জীবন যাপন করতে পারো সেটাও তোমার হাত পেতে ভিক্ষা করার চেতে উত্তম রমজান এসেছে অনেকেই ভিক্ষুক সেজেছেন ভালো কাজ করছেন না আল্লাহ বলেন যে চাইতে থাকে চাইতে থাকে কেয়ামতের দিন এমন ভাবে উঠবে এই সকল ভিক্ষুকরা যার মুখের মধ্যে গোস্ত থাকবে না কঙ্কালের মতো খুবই একটা বিরক্তিকর চেহারা হয়ে যাবে তা মনে রাখবেন দাতারও যেরকম আছে গ্রহিতেরা এরকম আছে এখানে অনেক জটিল বিষয় রয়েছে সব জটিল বিষয়ের দিকে আমি যাব না আমি শুধু খুব দ্রুত গতিতে আপনাদের সামনে কিছু নোট দিয়ে যাচ্ছি পাবে কে কে অনেকেই প্রশ্ন করেছেন বিষয়টা ক্লিয়ার হয় না এক বক্তব্যে এটা ক্লিয়ার করা সম্ভবপর নয় আল্লাহ নই বলেছেন আল্লাহ পাকে এই বন্টনের হেডলাইন দিয়ে দিয়েছেন আমাদের হাতে ছেড়ে দেননি নবীদের হাতে আমার হাতে ছেড়ে দেননি সুতরাং যেভাবে কোরআনে আছে ওইটাই বন্টন হবে আমি শুধু কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করছি মাত্র এখানে মনে রাখবেন যিনি এমনকি অনেক বিষয় তার একটা বলে দিই আপনাদের কাছে আপনার মালধন নেই সম্পদ নেই কি পরিমাণ থাকলে আপনি ফকির কি পরিমাণ থাকলে আপনি মিসকিন বহুত কথা আছে এনে সৌদি আরব আলমদের ফতোয়া এক বছরের এটার ব্যাপারে কোনো দলিল নেই হাদিসে পঞ্চাশ দিরহাম বা চল্লিশ দিরহাম দুইটাই আছে যার কাছে চল্লিশ দিরহাম নাই বা পঞ্চাশ দেড়হাম পরিমাণ সম্পদ নাই সেই হল দরিদ্র কোন কোন মজাবে দেখতে পাচ্ছি যার নেশাব পরিমাণ মাল নাই সেই দরিদ্র এটা বিভিন্ন তবে এক বছরের যেটা এটা কোনো দলিলও পাচ্ছে না আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যদি আমি তাদেরই ছাত্র নেশাব পরিমাণ মাল নাই কিংবা যেটা আমি বললাম চল্লিশ দিন হামার পঞ্চাশ দিন হামার কথা যেহেতু সরাসরি হাদিস আছে ওইটাই আমাদের অ্যাকসেপ্ট করা সঙ্গত হবে এবং ইমাম শওকানি এবং নবাব সিদ্দিক হাসান খান এটাকে এখতিয়ার করেছেন যেহেতু এই পরিমাণে উল্লেখ আছে সুতরাং অন্য কোন ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের দেওয়ার প্রয়োজন নাই এই পরিমাণ বলার পরে বলছি আপনি দরিদ্র কিন্তু সুস্থ দুই ব্যক্তি এসে আল্লাহ নবীর কাছে বলছে আমাকে দেন আমাদেরকে দেন আমরা দরিদ্র আল্লাহ নবী ঠিক আছে অত খুঁটে খুঁটে ঘরে যে গোয়েন্দা লাগাতে পারে না ইসলাম ইসলাম অনেক পরিচ্ছন্ন খোলামেলা ধর্ম মানবতার ধর্ম গরিবের ঘরে ঘরে যে আপনাকে মেয়ে আসতে বলেন এখানে যাচ্ছে আপনি দিলেন ঘোড়ায় চড়ে আসলেও দিবেন কিন্তু যে নিবেন তাকে সতর্ক করা হচ্ছে এখানে আল্লাহ নবী বলেন তোমরা কি চাচ্ছ যে হ্যাঁ চাচ্ছি তোমরা তো যুবক তোমরা যখন চাচ্ছ দরিদ্রের নাম নিয়ে তা আমি দিব কিন্তু মনে রেখো দু মেরাতেন সাবিদ তোমরা কিন্তু বলিষ্ঠ যুবক তোমরা দরিদ্র হলেও তোমাদের জন্য হাত পাতা সঙ্গত নয় কিন্তু তারপরে যদি চাও দরিদ্রের দাবি করছে আমি দিব কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি মের রতেন সাবি যারা বলিষ্ঠ যুবক তোমরা উপার্জনক্ষম দরিদ্র হলেও তোমাদের জন্য হাত পাতাটা উচিত নয় অনেকগুলো জিনিস আমি খুব দ্রুত দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি আপনাদের সামনে এটা আপনারা মনে রাখবেন আমেরিকায় একদিনের বেতন একদিনে হয় দৈনিক চাকরি এখন এখানে আপনি কি করবেন এক এক দেশের দারিদ্রের ক্রাইটেরিয়া এবং পদ্ধতি ভিন্ন ভিন্ন এখানে শত শত মাস আলার বিষয় রয়েছে সেগুলো আমি দৃষ্টি আকর্ষণ করছি না মাল থাকার সত্য আরেকটা জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করে যাই অনেকেই বলেন যে ঋণ আছে আমার কি জাকাত হবে ঋণ থাকলে জাকাত হবে না এটা আপনাকে বলল কে আপনার ঋণও আছে মালও আছে আপনি জাকাত দিবেন সোজা কথা ঋণগ্রস্ত জাকাত পেতে পারে কিন্তু ঋণ থাকলে জাকাত দিবেন না এমন কথা কোথাও নেই ঋণগ্রস্তকে বহুত প্রশ্ন আসছে আপনি মিন যেটা আসছে কোরআনে কারিমে আপনি ঋণ করছেন বাংলাদেশের সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় ঋণী যে সবচেয়ে বড় ধনী সে সবচেয়ে বড় ঋণী সে কি জাকাত দেবে না জাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নেই আর একটু ক্লিয়ার করে বললাম জাকাত দেনেওয়ালার ঋণের সাথে কোনো সম্পর্ক নেই জাকাত হয়েছে আপনি দিবেন ঋণ থাকবে না থাকবে অন্য প্রসঙ্গ কিন্তু যিনি ঋণগ্রস্ত তিনি জাকাত পেতে পারেন তাহলে কি বাংলাদেশের সবচেয়ে বড় বড় ধনীদেরকে আপনার জাকাত দিবেন নাকি কারণ তাদের ঋণ সবচেয়ে বেশি না দুইটা শর্ত আছে অনেকে প্রশ্ন করেছেন যে আমাদের কাছে ক্লিয়ার হয় না তো ক্লিয়ার করতে গেলে বক্তব্য দিতে অনেকগুলা আর আমি বিষয়টা বুঝি একটি কম অঙ্ক কম বুঝি তারপর যেটা ক্রিটিক্যাল বিষয় যে কটা সেই কটা দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে খুব দ্রুত গতিতে সেটি হল ঋণটা শরীয়ত অনুযায়ী বৈধ হতে হবে এক নম্বর আর দুই আপনার মালের দ্বারা যদি ঋণ কভার না হয় বুঝতে পেরেছেন ব্যাংকের থেকে লেনদেন করেছেন এটা হারাম লেনদেন সুদের উপরে এটা ঋণের আওতাই পড়বে না শরীয়ত অনুযায়ী আউট প্রথমে ঋণ ঋণের প্রসঙ্গে উঠবে না এখানে যেহেতু বিষয়টা করেছেন হারামের উপরে নাম্বার টু যে ঋণ করেছেন আপনার সম্পদ বিক্রি করলে বা হস্তান্তর করলে যে কোনো ভাবে যদি ঋণ পরিশোধ হয় তাহলে আপনি এই জাকাত পাওয়ার যোগ্য নন ঋণ আছে ঋণ তো থাকবেই ঋণ কার না আছে জাকাত তাহলে কেউ দিবে না কয়জনের ঋণ মুক্ত কোনো না কোনো থাকেই অধিকাংশ মানুষেরই তবে ঋণ থাকা ভালো কথা নয় যতটা পারেন পরিচ্ছন্ন চলার চেষ্টা করবেন একজনের ঋণ আছে সে জাকাত পাওয়ার যোগ্য নয় আরেকজন যদি মনে করে বিশাল ঋণ আমি একটু সহযোগিতাকে দিয়ে দেই মুফতিদের ফতোয়া রয়েছে যে আপনারা শোধ করে দিতে পারেন সে চাইতেও পারে না শোধও করতে পারে না মাল যা তা তার দ্বারা কভারও হয় না বিশাল বিশাল ঋণ থাকে মানুষের বিশাল বিশাল বলতে বৃহত্তর ঋণ থাকে ওগুলা যদি আপনারা দয়া করেন দিনদার পরহেজগার মানুষ হয় সেগুলো আপনার শোধ করে দিতে পারেন ঋণ নিয়ে আমি আর বেশি কথা বলছি না মৌলিক পয়েন্ট আপনাকে আমি শুধু দুইটা বলে দিলাম গহনার জাকাত নিয়ে প্রশ্ন উঠেছে ব্যবহারী যে স্বর্ণ এবং রৌপ্য বিভিন্ন প্রশ্ন উঠেছে খুব দ্রুত গতিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি যেভাবে মাসালা দেওয়া হচ্ছে সেটা খুব খুব ভালো কথা নয় বলা হচ্ছে যে গহনার জাকাত আছে আর উপর কোন হাদিস নেই কেউ কেউ বলছেন যে দিলে দিতে পারেন না দিলে চলবে হ্যাঁ কথা আছে অবশ্যই কথা না থাকলে তার কথা আসে নাই ইমাম ইবিন হাসান ইমাম তিরমিজি আমর ইবনে সোহাইবান আবিহান জাদ্দি হাদিস বর্ণনা করে বলছেন যে এটা হাদিসটা সহি নয় যে জাকাত দিতে হবে ব্যবহৃত গয়নার উপরে আর এ ব্যাপারে কোন সহি রেওয়ায়ত নেই ইবনে হাজম তো আরো কঠিন কথা বলেছেন আর অন্যান্যরাও বলেছেন কিন্তু সাহি হাদিস এসেছে শেখ বিন বাস সহ সৌদি আরবের ফতোয়া বোর্ড বলেছে আল ইমাম তিরমিজি আল ইমাম আর তিরমিজি মায়দুর ইমাম তিরমিজি তাকে এ ব্যাপারে ছেড়ে দিতে হবে কেননা তিরমিজিতে যে হাদিসটা এসেছে সে হাদিসটা আসলেও দুর্বল কিন্তু নাসাইতে এবং সুনানা আবু দাউদে যে হাদিস এসেছে ভাই হাকিতে যে হাদিস এসেছে আপনাদেরকে শুধু শুনিয়ে দিই দুইটা হাদিসের একটু অর্থ মায়েশা রাদিয়াল্লাহু বলেন আমি হাতে চুরি দিয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন মা হাদা ইয়া আয়েশা আয়েশা এগুলা কি আমি বললাম আমি আপনার জন্য একটু সৌন্দর্য বৃদ্ধি করেছি কথা বুঝবেন আপনার সৌন্দর্য বৃদ্ধি হবে স্বামীর জন্য স্বামী ঘরে আসেন থাকেন আপনি শুধু পচা কাপড় চোপড় সাজগোজ ছাড়া চলেন আর বাহিরে যাওয়ার সময় আপনি অনেক সাজগোজ করেন এটা কিন্তু ঠিক নয় পরিষ্কার বলে দিয়েছেন আপনার জন্য আমি সাজগোজ করছি এই স্বর্ণের চুরি দিয়ে আল্লাহ আর দিন আছে হা তুমি কি আর জাকাত দাও মা বলেন না আল্লাহ হাস বুকে ফিন্নার এইটাই তোমার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট জাকাত দিতে হবে এক মহিলা এসেছেন আল্লাহ নবীর সামনে তার মেয়ের হাতে দুটো বড় বড় বালা চুপ স্বর্ণে স্বর্ণের আল্লাহ তোমার দিন জাকাত জাকাত দাও না জাকাত দেই না তুমি কি চাও কে আমাদের দিন এই দুটো চুরির বদলে তোমার হাতে জাহান নামের আগুনের চুরি পড়ানো হোক বুঝলেন না তাহলে এই চুরি এটা জাকাত তোমাকে দিতে হবে এই মহিলার সাথে সাথে মেয়ের হাত থেকে চুরি দুটা খুলে ঢিল দিয়ে আল্লাহ নবীকে সম্মানের সাথে দিয়ে বললেন হাদা লিল্লাহি ওয়া রসুল হে আল্লাহ রসুল এটা আল্লাহর জন্য এবং আপনার জন্য আমি দিয়ে দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য সৌদি আরবের ফতোয়া বোর্ড শেখ বিন বাসও বলেছেন এ দুটো হাদিসের সহি গ্রহণযোগ্য সুতরাং অন্য যে কথা আছে সেগুলো তারা তাদের যে সনদে পেয়েছেন সেই সনদের কথা বলেছেন কিন্তু এই দুইটা সনদের দুটোই একেবারে গ্রহণযোগ্য পরিচ্ছন্ন হাদিস পাওয়ার পরে স্বর্ণের অলঙ্কারে জাকাত হবে না এমন কথা ঠিক নয় এবং দিতে হবে আকুল চ্যাপ্টার এখানেই ক্লোজ করতে হচ্ছে <clears throat> জাকাতুল ফেতার আসবে আপনার লাইলাতুল কদর নিয়ে আপনারা ব্যস্ত থাকতে হবে ওটা একটু ইশারা করেছি জাকাত আপনাদের দিয়ে দিতে হবে সেটা একটু ইশারা দিয়ে দিলাম সামনে জাকাতুল ফিত্র জাকাতুল ফিত্রের জন্য নিসাব শর্ত নয় কোন হাদিসে নিসাবের কথা বলা হয়নি ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম زكاة الفطر صاع من طعام صاع من شعير صاع من عاقة زبيب ইত্যাদি ইত্যাদি লম্বা হাদিস على كل ذكر وانثى وحر وعبد وصغير وكبير ابن عمر থেকে হাদিস ابن عباس <coughs> ابن عباس রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বহু সাহাবীর থেকে বিবরণ রয়েছে আল্লাহ নবী জাকাতুল ফিতরকে ফরজ করেছেন দাসের জন্য স্বাধীনের জন্য বড়র জন্য ছোটর জন্য এবং নারীর জন্য পুরুষের জন্য সবার জন্য জাকাতুল ফেতের ফরজ সা এক সা পরিমাণ এক সা হল মদিনার সা মদিনার সায়ের মধ্যে এটার মাপার মূল ভিতরে হয় সায়ের মধ্যে তুলবেন কিংবা একটা বড় সড়ো মানুষের চায়ের হাফ না চায়ের চল্ল প্রাকৃতিক মাপ যেটা ওজন করে দেখা গেছে আড়াই কেজির থেকে তিন কেজির মধ্যে হয় কমও বেশি হয় চল্লের ছোট বড় আছে ওটারও ছোট বড় আছে কাঠারও ছোট বড় আছে আবার চাউলেরও ভালো মন্দ আছে এমন জিনিসপত্র ওজনের পার্থক্য আছে খেজুরের ওজন কিসমিসের ওজন পানির ওজন এক নয় সুতরাং এক সা এটা হলো মাপ এটার ওজনে দিতে হবে সোজা কথা যান এটা ছোটর জন্য বড়র জন্য ধনীর জন্য গরিবের জন্য গরিব কিভাবে দিবে হাদিস এই বিবরণ এসেছে নিয়ে একটু কথা আছে তবে আলবানিয়ার বিরোধিতা করেন নাই সেটা হলো ধনীরা ফাইউ সাক্কিহীন ধনীরা দিয়ে তাদের এই সিয়াম পবিত্র করবে ত্রুটি বিচ্যুতিগুলো পবিত্র করবে কিন্তু গরিবেরা যা দেবে তার চেয়ে বেশি পাবে গরিবেরা যা দিবে তার চেয়ে বেশি পাবে গরিবেরা দিতে হবে আপনি ঋণ করে দিবেন চেয়ে নিয়ে দিবেন আপনি আবার পেয়ে যাবেন আপনাকে আবার ধনীরা দিয়ে দেবে ভাইয়া রুদ্দুল্লাহ আলাই তাকে আল্লাহ পাক ফেরত দেবেন ব্যবস্থাপনার মাধ্যমে যা দিয়েছে তার চেয়ে বেশি এটা মনে রাখবেন হাজার ফকিরেরা ভিক্ষা করছেন সাল্লাহ রমাদানে ভালো ভিক্ষা হচ্ছে আপনারা যদি মনে করেন আপনাদের উপর সাদাকাতুল ফেতের নেই কথা ঠিক নয় যারা পথের ভিকারী তারাও সাদাকাতুল ফেতের দেবেন কেন এবার অংশই নেবেন না আপনাদের উঠে এবাদত কে মাফ করল অনেক ফকির জুম্মান নামাজ না পড়ে জুমার সালাত আদায় না করে মহিলারা একটাও সালাত আদায় করে না বাইরে দাঁড়িয়ে থাকে অনেক ফকির পুরুষেরা জুমার সালাত আদায় না করে দাঁড়িয়ে থাকে আরে তোমরা তো কাফের তোমাদের আমার ভিক্ষা কিসের এখানে তোমরা ভিক্ষা করবার এখানে সালাত আদায় করবে না আবার তোমাকে আবার ভিক্ষা দিতে হবে তুমি পেলেটা কি তুমি আল্লাহর বান্দা তোমার উপর সালাত ফরজ তোমার উপর জাকাতুল ফেতরে ফরজ যেহেতু তোমার নেশাব নেই তোমার উপর জাকাতটা ফরজ নয় এটা আপনাদের উপর শরীয়তের বিধান আছে যারা পুরুষ ফকির আছেন নারী ফকির আছেন দৃষ্টি আকর্ষণ করছে উজুর জায়গা না থাকলে ঢুকতে না পারেন তায়াম্মুম করে জামাতে অংশগ্রহণ করতে হবে এখানে পরিষ্কার কথা মহিলারাও এখানে আপনারা দাঁড়িয়ে যাবেন আপনাদের জায়গায় মহিলা ভিক্ষুক যারা আছেন যদি অপবিত্র না থাকেন তাহলে সালাদ আদায় করতে হবে আলামিন জামে মসজিদের জন্য আমাদের এগুলা আর একটু দৃঢ়ভাবে আমাদের কার্যকরী করা উচিত এখানে সারা বছর ভিক্ষা করবেন আপনারা আর এখানে জামাত হবে আপনারা আলাদা আলাদা দাঁড়িয়ে থাকবেন এটা আমাদের উপরে গুণা হবে যে আমরা মসজিদ কর্তৃপক্ষ আমরা এই ব্যবস্থা মানে করি নেই সময় তো উপস্থিতি আপনারা জাকাতুল ফেতের আপনাদেরকে দিতে হবে ঈদের আগে দিতে হবে ঈদের আগে দিতে হবে ঈদের দিন চাঁদ ওঠার সন্ধ্যা থেকে নাকি ঈদের আগ পর্যন্ত দেওয়া হল উত্তম একদিন দুই দিন তিন দিন আগে উঠে তাহলে জায়েজ আছে কিন্তু আমি যেহেতু সহিউল বুখারি যতটা পেয়েছে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নকে ফিতরের গুদাম পাহারা দেওয়ার জন্য দেওয়া হয়েছিল রমাদানের প্রথম থেকেই এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে রমাদানের জাকাতের কথা উল্লেখ আছে সহিউল বুখারীতে কাজে ব্যাখ্যা বিশ্লেষণ যতই থাক এই হাদিস দ্বারা অবকাশ হয়েছে যদি কেউ আগে দেয় আরো তাহলে দেওয়ার মতো অবকাশ রয়েছে তবে যতদিন ঘনিয়ে আসবে ফজিলত তত বেড়ে যাবে শেষের দিকে দিবেন যারা আগে দিতে পারবেন না দুইটা কাজ করতে হবে একটা দুইটা কাজের একটা হলো আপনি গুণাগার হবেন যেহেতু সালাতের আগে আপনি জাকাতের ভেতর দেননি আর দ্বিতীয় হলো আপনি কাজা করতে হবে ওইটা আবার দিতে হবে কাজা করবেন এবং সাদাকা হবে সেটা রাজা বলতে এটা একটা সাদাকাত সাদা সাদাকাত হবে কিন্তু দিতে হবে আপনাকে না দিলে মাফ হবে না আর দুই আল্লাহর কাছে তবা করতে হবে যে আমি এই ফরজটা পালন করিনি তাহলে এই হলো আপনাদের সামনে জাকাতুল ফেতরের সংক্ষিপ্ত কথাবার্তা প্রশ্নোত্তরের মাধ্যমে বাকিগুলা ক্লিয়ার হবে আপনারা চেনে নেবেন প্রচন্ড রোদ তাতে আমি আজকের খোঁজবা আপনাদের সামনে আর বাড়াচ্ছি না নিয়মই হল সুন্নত হল আল্লাহ নেই বলেছেন খতিবের বুদ্ধিমত্তার লক্ষণ হল যে সে খোতবা সংক্ষেপ করবে এবং সালাত লম্বা করবে এটা সুন্নত যেহেতু বড় বড় খতিবরা বিভিন্ন জায়গা থেকে আসেন মানুষেরা বক্তব্য শোনার জন্য আসেন কাজে খোতবা লম্বা হয় কিন্তু বিষয়টা সুন্নত করে কত নয় বৃষ্টির জন্য দোয়া করবো আমরা আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন খোতবার মধ্যে মুসলিমরাও হাত তুলেছেন সাহেল বোখারের اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار اللهم صيبا نافعا অতিরিক্ত গরম অতিরিক্ত উত্তপ্ত পরিস্থিতি মানুষের নাভি শ্বাস উঠে গেছে আল্লাহ তুমি বৃষ্টি দাও আল্লাহ তুমি ঠান্ডা করো আল্লাহ তুমি মুসল ধারায় বৃষ্টি দাও আল্লাহ মাসকেনা গাইসান মুগিসান মুরিআন মুরিআন নাফিআন غير ضار عاجلا আল্লাহ নবী হাত তুলে মেম্বারে দোয়া করেছেন মুসল্লিরা হাত তুলেছেন শুধুমাত্র ইস্তেস্কার অন্য কোথাও না আল্লাহ তুমি আমাদের দেশকে শান্ত করো ঠান্ডা করো আল্লাহ তুমি এখানে বরকত দাও বালা মুসিবত দূর করো এই দেশের উপর তুমি কল্যাণ নাজেল করো এই আপনাদের রমধানের উপরে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আজকের খোদবা আমি এখানেই শেষ করছি একটু দৃষ্টি আকর্ষণ রয়েছে সেটা হল কতগুলা মাদ্রাসা শেখ আব্দুল রাজাকের মাদ্রাসা আছে শেখ ডক্টর মুজাফরও একটু ইশারা দিয়ে গেছে তারও মাদ্রাসা আছে আমার একশত বছরের পুরাতন মাদ্রাসা একটা আছে আমি চাই না মোহাম্মদ আমাদের মডেল মাদ্রাসা যেটা রয়েছে মোহাম্মদ মডেল মাদ্রাসা এই মসজিদের সাথে সংযুক্ত কিছু কথাবার্তা হয়ে থাকলে ওগুলো হলো এই বিক্ষিপ্ত কথা ইনশা আল্লাহ মসজিদের কাজ জায়গা কেনার দিকে এগিয়ে যাচ্ছে আপনারা অনেক সহযোগিতা করেছেন সকল দিকে এবং করেন আল্লাহ আপনার দানকে এই রমদানে কবুল করে নিন বিশেষভাবে দোয়া করবেন যেন সুষ্ঠু সঠিকভাবে মসজিদের জায়গাটা ক্রয় শেষ হয় এবং আমরা আমাদের মোতল্লি ভাই নজরুল ইসলামের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘ এবং সুস্থতার সাথে হায়াত দান করেন মাসাল্লাহ ব্রেন ঠিক আছে বোঝেন সবই এবং মাথা থেকে উপর পর্যন্ত পূর্ণাঙ্গ সুস্থ আলহামদুলিল্লাহ এত এত ইয়ে প্রয়োজন নেই নবী ইসলামান আলাহাতাম মারা গেছেন লাঠি হাতে দাঁড়িয়ে আছেন জিনেরা কাজ করেছে তারপর আরো চল্লিশ দিন জিনেরা জানেও না তিনি মারা গেছেন আল্লাহ এখানে দুইটা কাজ করেছেন সুলাইমানকে শিক্ষা মেরে ওইভাবে মেরে পৃথিবীর সব নবী সুলাইমানকে ভয় মৃত্যু দিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন ক্ষমতা যা তা আমি দিয়েছিলাম সকালে এক মাসের পথ চলে গেছে হাওয়ায় আবার বিকালে এক মাসের পথ চলে আসত এত ক্ষমতা সারি নবী সালামের সারা পৃথিবীর শাসক জিনেরা যার নির্দেশে কাজ করে তার শুয়ে মরার সুযোগ আমি দিলাম না তার মৃত্যু দিয়ে দিলাম আমি দাঁড়ানো অবস্থায় আল্লাহ পারে না কোনটা আর জিনেরা আসমান জমিনে ঘোরাফেরা করতে পারে এত বিশাল বিশাল কাজ করছে বাইতুল মাকদেশ বানাচ্ছে কত কি তাদের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিন্তু গায়েব জানে না নবী সুলাইমান মোড়ে দাঁড়িয়ে আছে লাঠিয়াতে হাতে যিনারা কিছুই বুঝতে পারে নাই চল্লিশ দিন বোকার মতো কাজ করেছে বাইতুল মাকতেজ বানানো শেষ লাঠিটা খেয়ে দিল পোকায় সালাইমান আল্লাহ সাল্লাম ঢলে পড়ে গেলেন জিনেরা বললে হায় রে যদি গায়েব জানতাম এই চল্লিশটা দিন অতিরিক্ত কাজ করতাম না আল্লাহ কি শিক্ষা দেন মানুষকে শিখে নিতে হবে আলহামদুলিল্লাহ একটা দিলাম কিছু মনে করবেন না মোতাল্লি সাহেবের জীবদ্দশে ইনশা আল্লাহ বাকিরা কাজকর্ম করবেন সবারই অবদান রয়েছে এখানে হাজার হাজার মানুষের আবেগ জড়িত এখানে জাতি এবং আন্তর্জাতিক ভাবে এটা সকলের শ্রম পরিশ্রম আন্তরিকতা দানের মাধ্যমে বৃহত্তর একটা পরিশ্রম হয়ে আমরা ইনশাল্লাহ যতটুকু জানতে পেরেছি মোতাল্লা সব যেহেতু নিজে তিল তিল করে এই মসজিদটা গড়ে তুলেছেন উনি ওনার স্ট্রাকচার ঠিক রাখতে চান আমিও দুই চারজনকে বলেছি ইনশাআল্লাহ ওনার যে স্ট্রাকচার সেটা ঠিক রাখতে হবে আশা করছি এটা মুরব্বীদের একটা আবেগ থাকে তাদের একটা চাহিদা থাকে এটা আমি একটু খোলাসা করেই বলছি ওনার স্ট্রাকচার ঠিক রেখে ওনার নেতৃত্বে যেভাবে সেভাবে হবে আবার যারা পরিশ্রম করছেন সেখানেও সেটা যেন হয় আর মোহাম্মদী মডেল মাদ্রাসায় আপনারা দান করেন এই মসজিদের সঙ্গে সংলগ্ন থাকার কারণে আপনারা সেটা করবেন কিন্তু যেটা সবাই মিলে মিশে চলবেন অমরম সুরা বাইন হোম মোতানের সবার সাথে আপনি বসবেন কথা বলবেন পরিষ্কার করবেন সবকিছু কেউ মেরে খেয়েছেন এই কথা ঠিক নয় অ্যাডজাস্টমেন্টের সমস্যা সর্বত্রই থাকে ওটা অ্যাডজাস্ট করতে হয় বসতে হয় পরামর্শ করতে হয় ইনশাআল্লাহ সেটাও হয়ে যাবে আশা করছি ওটা আগে ছিল শুধু গরিব দুঃখীদের জন্য আমাকে ডাকেন ওনারা আমি যাই সেখানে আমি এমন হয়ে আমি বলি যে এখন আর গরিব দুঃখীর ব্যাপারটা ওইভাবে থাকবে না যেহেতু পয়সা জড়ো হচ্ছে মানুষের জায়গা দিয়ে দিয়েছে এখন এটাকে বড় করতে হবে বড় চিন্তা করতে হবে সবাই যেন ভালো হয়ে লেখাপড়া করতে হবে ওভাবে আপনার আর একটু খোলামেলা করে ফেলেন আর যদি আল্লাহ ওয়াহদুল্লাহ সেটাকে এই মসজিদ বড় করার সুযোগ দেয় ইনশাআল্লাহ দিবেন সেখানে বিশাল লাইব্রেরি হয় আর ডক্টর মুজাফর একটু বললেন বোধ হয় গত সপ্তাহে আমিও বারবার বলে থাকি জায়গা ফেলে রেখে লাভ কি ঢাকা শহরের জায়গারই বড় অভাব জায়গাই যদি হয়ে যায় তাহলে আমরা সেখানে ফেলে রাখবো কেন সেখানে যদি আমরা সেখানে বুখারি সহ বিভিন্ন হাদিসের কিতাবের এবং তাফসিরের কিতাবের উন্নত মানের কিছু দশ দিতে পারি আর একটা ছাত্র আমার যদি পাশে হয় তাহলে খুবই ভালো হবে প্রোডাক্ট হবে আমি বলেছি আলাজহার বিশ্ববিদ্যালয় সেটা মিশরের মসজিদের মধ্যেই ছিল নাজিরা বাজার যেটা আমাদের মদিনায় ছাত্র পাঠানো হয় এখন সে সেটা এখন মসজিদে রয়েছে মসজিদেই পুরো মাদ্রাসা হবে এমন আমরা বলি না তবে আমরা কিছু উচ্চতর কোরআন হাদিস এবং তাফসিরের দর্শের ব্যবস্থা এখানে করতে পারি যত তাড়াতাড়ি করতে পারবো করা সম্ভবপর হবে ইনশা আল্লাহ আজিজ যদি সবাই একমত হন তাহলে হবে ইনশা আল্লাহ কাজে এই বিষয়গুলো এবং বাগদাদের মসজিদ যেটা বাগদাদের মসজিদ খালি মহাদ্দেশদেরই মহাদেশদের আনাগোনা ছিল ইমাম সবাই সেটা ছিল এটা একটা প্রাণবন্ত মসজিদের এমনিতে প্রাণবন্ত আরো বেশি প্রাণবন্ত হোক ইনশাআল্লাহ সবাই মিলে যা সুন্দর মোতাল্লি সবের নেতৃত্বেই সবাই মিলে যত সুন্দরভাবে কাজগুলো শেষ করা যায় সেদিকে আমরা এগিয়ে যাব أقول قولي تستقبل إن شاء الله اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأعدل وأتم وأكبر الله يأمر بالعدل والإحسان الإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعلى وأجل وأتم وأهم أكبر Thank you.